কার ইশারায় চলে মানব গারি ভাবমন কারি ইশারায় চলে গাড়ি ভাবু মনেক একবার কারি ইশারায় চলে গাড়ি ভাবু মনেক বার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার কোন কারিগর করলো ফিটিং কোন কারিগর কোন কারিগর করলো ফিটিং তেলের নাই কারবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন কোন কারিগর করলো ফিটিং কোন কারিগর কোন কারিগর করলো ফিটিং তেলের নাই কারবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন কার সারায় চলে গাড়ি ভাবো মন বা কোথা হতে আসে গাড়ি কোথায় চলে যায় কোন ফিকে ধরবে তারে থামাবে কোথায় হায় রে থামাবে কোথায় হায় রে থামাবে কোথায় কোন জমেতে পড়বে গাড়ি কোন জমেতে পড়বে গাড়ি কোথায় হবে পা ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার যন্ত্রপাতি নাট বল্টু পুরাণ হলে ভাই এই পৃথিবীর কোথাও তো পাল্টানোর উপায় নাই রে পাল্টানোর উপায় পাল্টানোর উপায় না লাইসেন্স আর রুট পারমিট লাইসেন্স আর রুট পারমিট কেড়ে নেবে সরকার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার কোন কারিগর করলো ফিটিং কোন কারিগর কোন কারিগর করলো ফিটিং তেলের নাই কারবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন কার ইশারায় চলে গাড়ি ভাবো মন বাচার লাগি যুদ্ধ যারা করে গেল অকাতরে তাদের মাঝে নেই যে কেউ আজে ভব সংসারে বাচারে লাগি যুদ্ধ যারা করে গেল অকাতরে তাদের মাঝে নেই যে কেউ আজে ভব সংসারে ভোলাম রিং ছেড়ে দিয়ে উদাস হলে ভাই অ্যাক্সিডেন্টে যাবি ফেসে পাবি না রে হাই ভাই রে পাবি না রে হাই ভাই রে পাবি না রে হাই ইঞ্জিন তোর বিগড়ে যাবে ইঞ্জিন তোর বিগড়ে যাবে দেখবি অন্ধকার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার কোন কারিগর করলো ফিটিং কোন কারিগর কোন কারিগর করলো ফিটিং তেলের নাই কারবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার কার ইশারায় চলে গাড়ি ভাবো মন একবার